بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে طاسيم ميم طاسيم تلك آيات الكتاب المبين এইগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين উহারা মুমিন হইতেছে না বলিয়া তুমি হয়তো মনোকষ্টে আত্মবিনাশী হইয়া পড়িবে إن نشأ ننزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين আমি ইচ্ছা করিলে আকাশ হইতে উহাদের নিকট এক নিদর্শন প্রেরণ করিতাম ফলে উহাদের গ্রীবা বিনত হইয়া পড়িত উহার প্রতি وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين যখনই উহাদের কাছে দয়াময়ের নিকট হইতে কোনো নতুন উপদেশ আসে তখনই উহারা উহা হইতে মুখ ফিরাইয়া নেয় فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون উহারা তো অস্বীকার করিয়াছে সুতরাং উহারা যাহা লইয়া ঠাট্টা বিদ্রুপ করিত তাহার প্রকৃত বার্তা তাহাদের নিকট শীঘ্রই আসিয়া পড়িবে أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم উহারা কি জমিনের দিকে লক্ষ্য করে না আমি উহাতে প্রত্যেক প্রকারের কত উৎকৃষ্ট উদ্ভিদ উদ্গত করিয়াছি إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين নিশ্চয়ই ইহাতে আছে নিদর্শন কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে وإن ربك لهو العزيز الرحيم নিশ্চয় তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين স্মরণ করো যখন তোমার প্রতিপালক মুসাকে ডাকিয়া বলিলেন তুমি জালিম সম্প্রদায়ের নিকট যাও قوم فرعون ألا يتقون ফেরাউনের সম্প্রদায়ের নিকট উহারা কি ভয় করে না قال رب إني أخاف أن يكذبون তখন সে বলিয়াছিল হে আমার প্রতিপালক আমি আশঙ্কা করি যে উহারা আমাকে অস্বীকার করিবে ويضيق صدري এবং আমার হৃদয় সংকুচিত হইয়া পড়িতেছে আর আমার জিহবা তো সাবলীল নাই সুতরাং হারুনের প্রতিও প্রত্যাদেশ পাঠাও আমার বিরুদ্ধে তো উহাদের এক অভিযোগ আছে আমি আশঙ্কা করি উহারা আমাকে হত্যা করিবে ক্বালা কেল্লা فاذهبا بآياتنا إنا معكم مستمعون আল্লাহ বলিলেন না কখনই নহে অতএব তোমরা উভয়ে আমার নিদর্শন সহ যাও আমি তো তোমাদের সঙ্গে আছি শ্রবণকারী فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين অতএব তোমরা উভয়ে ফেরাউনের নিকট যাও এবং বলো আমরা তো জগৎ সময়ের প্রতিপালকের রাসূল أن أرسل معنا بني إسرائيل আমাদের সঙ্গে যাইতে দাও বনি ইসরায়েলকে قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين ফেরাউন বলিল আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন পালন করি নাই আর তুমি তো তোমার জীবনের বহু বৎসর আমি তো ইহা করিয়াছিলাম তখন যখন ছিলাম অনবধান ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين অতঃপর আমি যখন তোমাদের ভয়ে ভীত হইলাম তখন আমি তোমাদের নিকট হইতে পলাইয়া গিয়াছিলাম তৎপর আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করিয়াছেন এবং আমাকে রাসূল করিয়াছেন وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা উল্লেখ করিতেছ তাহা তো এই যে তুমি বনি ইসরায়েলকে দাসে পরিণত করিয়াছ قال فرعون وما رب العالمين ফেরাউন বলিল জগৎসমূহের প্রতিপালক আবার কি قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين মুসা বলিল তিনি আকাশ মণ্ডলীয় পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও قال لمن حوله ألا تستمعون ফেরাউন তাহার পরিষদ বর্গকে লক্ষ্য করিয়া বলিল তোমরা শুনিতেছ তো قال ربكم ورب آبائكم الأولين মুসা বলিল তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষগণেরও প্রতিপালক قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون ফেরাউন বলিল তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাসূল তো নিশ্চয়ই পাগল قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون মুসা বলিল তিনি পূর্ব ও পশ্চিমের এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা বুঝিতে قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين ফেরাউন বলিল তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহ রূপে গ্রহণ করো আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করিব قال أولو جئتك بشيء مبين মুসা বলিল আমি যদি তোমার নিকট কোনো স্পষ্ট নিদর্শন আনয়ন করি তবুও قال فأت به إن كنت من الصادقين ফেরাউন বলিল তুমি যদি সত্যবাদী হও তবে উহা উপস্থিত করো অতঃপর মুসা তাহার লাঠি নিক্ষেপ করিলে তৎক্ষণাৎ উহা এক সাক্ষাৎ অজগর হইল এবং মুসা হাত বাহির করিল আর তৎক্ষণাৎ উহা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হইল قال للملأ حوله إن هذا لساحر عليم ফেরাউন তাহার পরিষদ বর্গকে বলিল এ তো এক সুদক্ষ জাদুকর يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون এ তোমাদেরকে তোমাদের দেশ হইতে তাহার জাদু বলে বহিষ্কার করিতে চায় এখন তোমরা কি করিতে বলো قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين উহারা বলিল তাহাকে ও তাহার ভ্রাতাকে কিছু অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রহকারকদের পাঠাও يأتوك بكل سحار عليم যেন তাহারা তোমার নিকট প্রতিটি অভিজ্ঞ জাদুকর উপস্থিত করে فجمع السحرة لميقات يوم معلوم অতঃপর এক নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে জাদুকরদেরকে একত্র করা হইল وقيل للناس هل أنتم مجتمعون এবং লোকদেরকে বলা হইল তোমরাও সমবত হইতেছ কি যেন আমরা জাদুকরদের অনুসরণ করিতে পারি যদি উহারা বিজয়ী হয় فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين অতঃপর জাদুকরেরা আসিয়া ফেরাউনকে বলিল আমরা যদি বিজয়ী হই আমাদের জন্য পুরস্কার থাকিবে তো قال نعم وإنكم إذا لمن المقربين ফেরাউন বলিল হ্যাঁ তখন তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের সামিল হইবে মুসা উহাদেরকে বলিল তোমাদের যাহা নিক্ষেপ করিবে তাহা নিক্ষেপ করো فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون অতঃপর উহারা উহাদের রজ্জু ও লাঠি নিক্ষেপ করিল এবং উহারা বলিল ফেরাউনের ইজ্জতের শপথ আমরাই বিজয়ী হইব অতঃপর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিল সহসা উহা উহাদের অলেক সৃষ্টিগুলিকে গ্রাস করিতে লাগিল তখন জাদুকরেরা সিজদায় অবনত হইয়া পড়িল قالوا آمنا برب العالمين এবং বলিল আমরা ইমান আনায়ন করিলাম জগৎ সমূহের প্রতিপালকের প্রতি رب موسى وهارون যিনি মুসা ও হারুনেরও প্রতিপালক قال امنتم له قبل ان اذن لكم انه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لاقطعن ايديكم وارجلكم من خلاف ولاصلبنكم اجمعين ফেরাউন বলিল কি আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা উহাতে বিশ্বাস করিলে সেই তো তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে শীঘ্রই তোমরা ইহার পরিণাম জানিবে আমি অবশ্যই তোমাদের হাত এবং তোমাদের পা বিপরীত দিক হইতে কর্তন করিব এবং তোমাদের সকলকে সুলবিদ্ধ করিবই আমরা আমাদের প্রতিপালকের নিকটেই প্রত্যাবর্তন করিব إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين আমরা তো আশা করি আমাদের প্রতিপালক আমাদের অপরাধ মার্জনা করিবেন কারণ আমরা মুমিনদের মধ্যে অগ্রণী وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون আমি মুসার প্রতি ওহি করিয়াছিলাম এই মর্মে আমার বান্দাদেরকে লইয়া রাত্রিকালে বাহির হও তোমাদের তো পশ্চাধাবন করা হইবে فأرسل فرعون في المدائن حاشرين অতঃপর ফেরাউন শহরে শহরের লোক সংগ্রহকারী পাঠাইল এই বলিয়া ইহারা তো ক্ষুদ্র একটি দল এবং উহারা তো আমাদের ক্রোধ উদ্রেক করিয়াছে এবং আমরা তো সকলেই সদা শঙ্কিত পরিণামে আমি ফেরাউন গোষ্ঠীকে বহিষ্কার করিলাম উহাদের উদ্যান রাজি ও প্রশ্রবণ হইতে করিম এবং ধনভাণ্ডার ও সুরম্য সৌধমালা হইতে كذلك وأورثناها بني إسرائيل এইরূপেই ঘটিয়াছিল এবং বনি ইসরায়েলকে করিয়াছিলাম এই সমুদয়ের অধিকারী فأتبعوهم مشرقين উহারা সূর্যোদয়কালে তাহাদের পশ্চাতে আসিয়া পড়িল فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون অতঃপর যখন দুই দল পরস্পরকে দেখিল তখন মুসার সঙ্গীরা বলিল আমরা তো ধরা পড়িয়া গেলাম قال كلا إن معي ربي سيهدين মুসা বলিল কখনোই নহে আমার সঙ্গে আছেন আমার প্রতিপালক সত্তর তিনি আমাকে পথ নির্দেশ করিবেন فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم অতঃপর মুসার প্রতি ওহি করিলাম তোমার যষ্টি দ্বারা সমুদ্রে আঘাত করো ফলে উহা বিভক্ত হইয়া প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ হইয়া গেল وأزلفنا ثم الآخرين আমি সেখানে উপনীত করিলাম অপর দলটিকে وأنجينا موسى ومن معه أجمعين এবং আমি উদ্ধার করিলাম মুসা ও তার সঙ্গী সকলকে ثم أغرقنا الآخرين তৎপর নিমজ্জিত করিলাম অপর দলটিকে إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে وإن ربك لهو العزيز الرحيم তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু واتل عليهم نبأ إبراهيم উহাদের নিকট ইব্রাহিমের বৃত্তান্ত বর্ণনা করো إذ قال لأبيه وقومه ما تعبدون সে যখন তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা কিসের ইবাদত করো قالوا نعبد أصناما فنظل لها عاكفين উহারা বলিল আমরা মূর্তির পূজা করি এবং আমরা নিষ্ঠার সঙ্গে উহাদের পূজায় নিরত থাকিব قال هل يسمعونكم إذ تدعون সে বলিল তোমরা প্রার্থনা করিলে উহারা কি শুনে أو ينفعونكم أو يضرون অথবা উহারা কি তোমাদের উপকার কিংবা অপকার করিতে পারে قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون উহারা বলিল না তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এইরূপেই করিতে দেখিয়াছি قال أفرأيتم ما كنتم تعبدون সে বলিল তোমরা কি ভাবিয়া দেখিয়াছ কিসের পূজা করিতেছ أنتم وآباؤكم الأقدمون তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষেরা উহারা সকলেই আমার শত্রু জগৎ সময়ের প্রতিপালক ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন তিনি আমাকে পথ প্রদর্শন করেন والذي هو يطعمني ويسقين তিনি আমাকে দান করেন আহার্য ও পানীয় وإذا مرضت فهو يشفين এবং রোগাক্রান্ত হইলে তিনি আমাকে রোগমুক্ত করেন والذي يميتني ثم يحيين এবং তিনি আমার মৃত্যু ঘটাইবেন অতঃপর পুনর্জীবিত করিবেন والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين এবং আশা করি তিনি কিয়ামত দিবসে আমার অপরাধ মার্জনা করিয়া দিবেন رب هب لي حكما وألحقني بالصالحين হে আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করো এবং সৎকর্ম পরায়ণদের সামিল করো আমাকে পরবর্তীদের মধ্যে যশস্বী করো জান্নাতিন নাঈম এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করো আর আমার পিতাকে ক্ষমা করো তিনি তো পথভ্রষ্টদের সামিল ছিলেন এবং আমাকে লাঞ্ছিত করিও না যে আল্লাহর নিকট আসিবে বিশুদ্ধ অন্তকরণ লইয়া وأزلفت الجنة للمتقين মুত্তাকিদের নিকটবর্তী করা হইবে জান্নাত وبرزت الجحيم للغاوين এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হইবে জাহান্নাম وقيل لهم أين ما كنتم تعبدون উহাদেরকে বলা হইবে তাহারা কোথায় তোমরা যাহাদের ইবাদত করিতে আল্লাহর পরিবর্তে উহারা কি তোমাদের সাহায্য করিতে পারে অথবা উহারা কি আত্মরক্ষা করিতে সক্ষম অতঃপর উহাদেরকে এবং পথভ্রষ্টদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে অধমুখী করিয়া وجنود إبليس أجمعون এবং ইবলিশের বাহিনীর সকলকেও قالوا وهم فيها يختصمون উহারা সেখানে বিতর্কে লিপ্ত হইয়া পড়িবে تالله إن كنا لفي ضلال مبين আল্লাহর শপথ আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম إذ نسويكم برب العالمين যখন আমরা তোমাদেরকে জগৎ সময়ের প্রতিপালকের সমকক্ষ গণ্য করিতাম وما أضلنا إلا المجرمون আমাদেরকে দুষ্কৃতিকারীরাই বিভ্রান্ত করিয়াছিল فما لنا من شافعين পরিণামে আমাদের কোনো সুপারিশকারী নাই ولا صديق حميم এবং কোনো সহৃদয় বন্ধুও নাই فلو أن لنا كرة فنكون من المؤمنين হায় যদি আমাদের একবার প্রত্যাবর্তনের সুযোগ ঘটিত তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হইয়া যাইতাম إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে وإن ربك لهو العزيز الرحيم তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু كذبت قوم نوح المرسلين নুহের সম্প্রদায় রাসুলগণের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল إذ قال لهم أخوهم نوح ألا تتقون যখন উহাদের ভ্রাতা নূহ উহাদেরকে বলিল তোমরা কি সাবধান হইবে না إني لكم رسول أمين আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল فاتقوا الله وأطيعون অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাহি না আমার পুরস্কার তো জগৎ সময়ের প্রতিপালক নিকটেই আছে সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো উহারা বলিল আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করিব অথচ ইতর জনেরা তোমার অনুসরণ করিতেছে নু বলিল উহারা কি করিত তাহা আমার জানা নাই ইন হিসাবুহুম ইল্লা আলা রব্বি লাউ তাশউরুন উহাদের হিসাব গ্রহণ তো আমার প্রতিপালকেরই কাজ যদি তোমরা বুঝিতে وما أنا بطارد المؤمنين মুমিনদেরকে তাড়াইয়া দেওয়া আমার কাজ নহে إن أنا إلا نذير مبين আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين উহারা বলিল হে নু তুমি যদি নিবৃত্ত না হও তবে তুমি অবশ্যই আঘাতে নিহতদের সামিল হইবে নুহ বলিল হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় তো আমাকে অস্বীকার করিতেছে فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين সুতরাং তুমি আমার ও উহাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করিয়া দাও এবং আমাকে ও আমার সঙ্গে যেসব মুমিন আছে তাহাদেরকে রক্ষা করো فأنجيناه ومن معه في الفلك المشحون অতঃপর আমি তাহাকে ও তাহার সঙ্গে যাহারা ছিল তাহাদেরকে রক্ষা করিলাম বোঝাই নৌজানে ثم أغرقنا بعد الباقين তৎপর অবশিষ্ট সকলকে নিমজ্জিত করিলাম إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন কিন্তু উহাদের অধিকাংশই বিশ্বাসী নহে وإن ربك لهو العزيز الرحيم এবং তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু كذبت عاد المرسلين আদ সম্প্রদায় রাসুলগণকে অস্বীকার করিয়াছিল إذ قال لهم أخوهم هود ألا تتقون যখন উহাদের ভ্রাতা হুদ উহাদেরকে বলিল তোমরা কি সাবধান হইবে না إني لكم رسول أمين আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল فاتقوا الله وأطيعون অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাহি না আমার পুরস্কার তো জগৎ সময়ের প্রতিপালকের নিকট আছে আয়াতান بكل ريع آية تعبثون তোমরা কি প্রতিটি উচ্চস্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করিতেছ নিরর্থক وتتخذون مصانع لعلكم تخلدون আর তোমরা প্রাসাদ নির্মাণ করিতেছ এই মনে করিয়া যে তোমরা চিরস্থায়ী হইবে وإذا بطشتم بطشتم جبارين এবং যখন তোমরা আঘাত হানো তখন আঘাত হানিয়া থাকো কঠোরভাবে فاتقوا الله وأطيعون অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো واتقوا الذي أمدكم بما تعلمون ভয় করো তাহাকে যিনি তোমাদেরকে দান করিয়াছেন সেই সমুদয় যাহা তোমরা জানো أمدكم بأنعام وبنين তিনি তোমাদেরকে দান করিয়াছেন চতুষ্পদ জন্তু ও সন্তান সন্ততি وجنات وعيون উদ্যান ও প্রশ্রবণ إني أخاف عليكم عذاب يوم عظيم আমি তো তোমাদের জন্য আশঙ্কা করি মহাদিবসের শাস্তি قالوا سواء علينا أوعظت أم لم تكن من الواعظين উহারা বলিল তুমি উপদেশ দাও অথবা নাই দাও উভয়ই আমাদের জন্য সমান إن هذا إلا خلق الأولين ইহা তো পূর্ববর্তীদেরই স্বভাব আমরা শাস্তি প্রাপ্তদের সামিল নই অতঃপর উহারা তাহাকে প্রত্যাখ্যান করিল এবং আমি উহাদেরকে ধ্বংস করিলাম ইহাতে অবশ্যই আছে নিদর্শন কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে وإن ربك لهو العزيز الرحيم এবং তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু كذبت ثمود المرسلين সামুদ সম্প্রদায় রাসুলগণকে অস্বীকার করিয়াছিল إذ قال لهم أخوهم صالح ألا تتقون যখন উহাদের ভ্রাতা সালিহ উহাদেরকে বলিল তোমরা কি সাবধান হইবে না إني لكم رسول أمين আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল فاتقوا الله وأطيعون অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাহি না আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকটেই আছে أتتركون فيما هاهنا তোমাদেরকে কি নিরাপদ অবস্থায় ছাড়িয়া রাখা হইবে যাহা এইখানে আছে উহাতে উদ্যানে প্রশ্রবণে ও শস্য ক্ষেত্রে এবং সুকোমল গুচ্ছ বিশিষ্ট খরজুর বাগানে তোমরা তো নৈপুণ্যের সঙ্গে পাহাড় কাঠিয়া গৃহ নির্মাণ করিতেছ তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমরাল মুসরিফিন এবং সীমা লঙ্ঘনকারীদের আদেশ মান্য করিও না ফিল যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে শান্তি স্থাপন করে না ক্বালু ইন্নামা আনতা মিনাল উহারা বলিল তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম তুমি তো আমাদের মতো একজন মানুষ কাজেই তুমি যদি সত্যবাদী হও তবে একটি নিদর্শন উপস্থিত করো قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم সালিহ বলিল এই একটি উষ্টি ইহার জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে নির্ধারিত দিনে পানি পানের পালা ولا تمسوها بسوء فيأخذكم عذاب يوم عظيم এবং উহার কোনো অনিষ্ট সাধন করিও না করিলে মহাদিবসের শাস্তি তোমাদের উপর আপতিত হইবে فعقروها فأصبحوا نادمين কিন্তু উহারা উহাকে বধ করিল পরিণামে উহারা অনুতপ্ত হইল অতঃপর শাস্তি উহাদেরকে গ্রাস করিল ইহাতে অবশ্যই রইয়াছে নিদর্শন কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে وإن ربك لهو العزيز الرحيم তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু كذبت قوم لوط المرسلين লুতের সম্প্রদায় রাসুলগণকে অস্বীকার করিয়াছিল إذ قال لهم أخوهم لوط ألا تتقون যখন উহাদের ভ্রাতা লুত উহাদেরকে বলিল তোমরা কি সাবধান হইবে না إني لكم رسول أمين আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল فاتقوا الله وأطيعون সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি ইহার জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাহি না আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকটেই আছে আতাতুনা যুকরানা মিনাল বিশ্ব জগতের মধ্যে তো তোমরাই পুরুষের সঙ্গে উপগত হও وتذرون ما خلق لكم ربكم من أزواجكم بل أنتم قوم عادون এবং তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করিয়াছেন তাহাদেরকে তোমরা বর্জন করিয়া থাকো তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় قالوا لئن لم تنته يا لوط لتكونن من المخرجين উহারা বলিল হে লুত তুমি যদি নিবৃত্ত না হও তবে অবশ্যই তুমি নির্বাসিত হইবে قال إني لعملكم من القالين লুত বলিল আমি তো তোমাদের এই কর্মকে ঘৃণা করি হে আমার প্রতিপালক আমাকে এবং আমার পরিবার পরিজনকে উহারা যাহা করে তা হইতে রক্ষা করো অতঃপর আমি তাহাকে এবং তাহার পরিবার পরিজন সকলকে রক্ষা করিলাম إلا عجوزا في الغابرين এক বৃদ্ধা ব্যতীত যে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ثم دمرنا الآخرين অতঃপর অপর সকলকে ধ্বংস করিলাম وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين তাহাদের উপর শাস্তিমূলক বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম ভীতি প্রদর্শিতদের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে وإن ربك لهو العزيز الرحيم তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু كذب أصحاب الأيكة المرسلين আয়াকাবাসীরা রাসুলগণকে অস্বীকার করিয়াছিল إذ قال لهم شعيب ألا تتقون যখন সুয়ায়ব উহাদেরকে বলিয়াছিল তোমরা কি সাবধান হইবে না আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাহি না আমার পুরস্কার তো জগৎসমের প্রতিপালকের নিকটেই আছে أوفوا الكيل ولا تكونوا من المخسرين তোমরা মাপে পূর্ণ মাত্রায় দিবে যাহারা মাপে ঘাটতি করে তোমরা তাহাদের অন্তর্ভুক্ত হইও না وزنوا بالقسطاس المستقيم এবং ওজন করিবে সঠিক দাঁড়ি পাল্লায় ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين লোকদেরকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিবে না এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাইবে না এবং ভয় কর তাহাকে যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্বে যাহারা গত হইয়াছে তাহাদেরকে সৃষ্টি করিয়াছেন উহারা বলিল তুমি মিথ্যাবাদীদের অন্যতম فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين তুমি যদি সত্যবাদী হও তবে আকাশের একখণ্ড আমাদের উপর ফেলিয়া দাও قال ربي أعلم بما تعملون সে বলিল আমার প্রতিপালক ভালো জানেন وما كان أكثرهم مؤمنين ইহাতে অবশ্যই রইয়াছে নিদর্শন কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে وإن ربك لهو العزيز الرحيم এবং তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু وإنه لتنزيل رب العالمين নিশ্চয়ই আল কুরআন জগৎসমের প্রতিপালক হইতে অবতীর্ণ نزل به الروح الأمين জিব্রাইল ইহা লইয়া অবতরণ করিয়াছে على قلبك لتكون من المنذرين তোমার হৃদয়ে যাহাতে তুমি সতর্ককারী হইতে পারো بلسان عربي مبين অবতীর্ণ করা হইয়াছে সুস্পষ্ট আরবি ভাষায় وإنه لفي زبر الأولين পূর্ববর্তী কিতাব সমূহে অবশ্যই ইহার উল্লেখ আছে أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل বনি ইসরায়েলের পণ্ডিতগণ ইহা অবগত আছে ইহা কি উহাদের জন্য নিদর্শন নহে ولو نزلناه على بعض الأعجمين আমি যদি ইহা কোনো আজামির প্রতি অবতীর্ণ করিতাম فقرأه عليهم ما كانوا به مؤمنين এবং উহা সে উহাদের নিকট পাঠ করিত তবে উহারা উহাতে ইমান আনিত না এইভাবে আমি অপরাধীদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করিয়াছি উহারা ইহাতে ইমান আনিবে না যতক্ষণ না উহারা মর্মন্তুর শাস্তি প্রত্যক্ষ করে ফলে তাহা উহাদের নিকট আসিয়া পড়িবে আকস্মিকভাবে উহারা কিছুই বুঝিতে পারিবে না তখন উহারা বলিবে আমাদেরকে কি অবকাশ দেওয়া হইবে উহারা কি তবে আমার শাস্তি ত্বরান্বিত করিতে চায় তুমি ভাবিয়া দেখো যদি আমি তাহাদেরকে দীর্ঘকাল ভোগ বিলাস করিতে দেই জাআহুম মা কানু এবং পরে উহাদেরকে যে বিষয়ে সতর্ক করা হইয়াছিল তাহা উহাদের নিকট আসিয়া পড়ে তখন উহাদের ভোগ বিলাসের উপকরণ উহাদের কোনো কাজে আসিবে কি ইল্লা قرية إلا لها منذرون আমি এমন কোন জনপদ ধ্বংস করি নাই যাহার জন্য সতর্ককারী ছিল না ذكرى وما كنا ظالمين ইহা উপদেশ স্বরূপ আর আমি অন্যায় আচারী নই وما تنزلت به الشياطين শয়তানেরা উহা সহ অবতীর্ণ হয় নাই وما ينبغي لهم وما يستطيعون উহারা এই কাজের যোগ্য নয় এবং উহারা ইহার সামর্থ্য রাখে না উহাদেরকে তো শ্রবণের সুযোগ হইতে দূরে রাখা হইয়াছে অতএব তুমি অন্য কোন ইলাকে আল্লাহর সঙ্গে ডাকিও না ডাকিলে তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে তোমার নিকট আত্মীয় বর্গকে সতর্ক করিয়া দাও লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন এবং যাহারা তোমার অনুসরণ করে সেই সমস্ত মুমিনদের প্রতি বিনয়ী হও فإن عصوك فقل إني بريء مما تعملون উহারা যদি তোমার অবাধ্যতা করে তুমি বলিও তোমরা যাহা করো তা হইতে আমি দায়মুক্ত وتوكل على العزيز الرحيم তুমি নির্ভর করো পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর উপর যিনি তোমাকে দেখেন যখন তুমি দণ্ডায়মান হও এবং দেখেন সিজদাকারীদের সঙ্গে তোমার উঠা বসা তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ هل أنبئكم على من تنزل الشياطين তোমাদেরকে কি